আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ ও আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইউনিভার্সাল ভিশন টেলিভিশন থেকে ইসলাম ও সমাজ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় বড়দেরকে সম্মান করা বড়দের প্রতি সম্মান আজকের সমাজ ব্যবস্থায় আমরা আমাদের ভোগ উপভোগের বিষয়গুলোকে উপকরণগুলোকে যথেষ্ট বাড়িয়েছে আজকের আমাদের সমাজ জীবন আগের চেয়ে অনেক সুখকর হয়েছে সহজতর হয়েছে পথ চলার জন্য সুন্দর রাস্তা হয়েছে দেখার জন্য বৈদ্যুতিক আলোর ব্যবস্থা হয়েছে বসবাসের জন্য সুন্দর বাড়ি হয়েছে বাড়িগুলোও শান্তিপূর্ণ হয়েছে কারো বাসায় বৈদ্যুতিক ফ্যান কারো বাসায় এছি সব কিছু মিলে আমাদের ব্যক্তিজীবন সামাজিক জীবনে বসবাস ভোগ উপভোগের বিষয়গুলো অনেক বেড়েছে সঙ্গত কারণেই আমাদের জীবন অপেক্ষাকৃত সুন্দর হওয়ার কথা শান্তিপূর্ণ হওয়ার কথা এবং বিশেষ করে আমাদের দেশে ক্রমান্বয়ে আমাদের আর্থিক সক্ষমতা বাড়ছে আর্থসামাজিক উন্নয়ন ঘটছে এই আর্থসামাজিক উন্নয়ন জীবন যাপনের উন্নততর ব্যবস্থা সব কিছুর মধ্যে যে পরিবর্তন সদার্থক পরিবর্তন এসছে এই পরিবর্তনের দাবি হলো যে আমাদের জীবন আগের চেয়ে শান্তিপূর্ণ হয়েছে বা হওয়া কিন্তু কোথায় যেন আমরা একটি শূন্যতা বোধ করছি এত কিছুর পরেও কোথাও যেন আমরা শূন্যতা বোধ করছি আমরা বড় ক্লান্ত হয়ে যাচ্ছি বড় ক্লান্ত হয়ে যাচ্ছে আমাদের বিনোদন আমাকে আমাদেরকে যেন শান্তি দিতে পারছে না আমাদের ভোগোপকরণের জিনিসগুলো যেন আমাদেরকে সন্তুষ্ট করতে পারছে না কারণ কি অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমাদের সামাজিক পারস্পরিক সম্পর্ক পরিবারের পারস্পরিক সম্পর্ক আত্মীয় স্বজনের পারস্পরিক সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে শিথিল সত্য কথা বলতে কি আমরা ইতিপূর্বের আলোচনায় বলেছি যে আজকে সন্তান এবং পিতামাতা পিতামাতা এবং সন্তানের মাঝের সম্পর্কই যখন শিথিল তখন আর কোন সম্পর্ককে আমরা সুদৃঢ় ভাবতে পারব স্বামী স্ত্রীর সম্পর্ক আগে যে কোনো সময়ের তুলনায় এখন শিথিল আগে আমার দেশের মানুষের মধ্যে আমাদের সমাজের মানুষের মধ্যে অনেক অভাব ছিল অনেক সীমাবদ্ধতা ছিল কিন্তু সংসার ভাঙার বিবাহ বিচ্ছেদের হার অনেক কম ছিল এখন তো প্রতি চারজনে বা তিনজনে একটি পরিবার ভেঙে যাচ্ছে এবং সেটি বিবাহের ছয় মাস থেকে এক বছর দু বছরের মাথায় ভেঙে যাচ্ছে আজকে আমরা একে অন্যের প্রতিযোগী সহযোগী নয় একে অন্যের প্রতি সহমর্মিতা ভালোবাসার অভাব ঠিক এ সমস্ত কারণের পিছনে পরিণতির পিছনে যে জিনিসগুলো সক্রিয়ভাবে কাজ করছে তার মধ্যে একটি অন্যতম হলো বড়দেরকে সম্মান না করা সম্মান করতে না শেখার কারণে এই চর্চাটা কমে যাওয়ার কারণে আমরা আজকে আনুগত্যহীন হয়ে পড়েছি বিশৃঙ্খল হয়ে পড়েছে পরিবারেও যে সদস্যটি সবার ছোট সে কিন্তু তার বড় ভাই বোন বাবা মাকে ওইভাবে মান্য করছে না সমাজে যে ছেলেটি বয়কনিষ্ঠ সে কিন্তু তার বয়োজ্যেষ্ঠ প্রতিবেশী আত্মীয়কে সেইভাবে মান্য করছে না এক্ষেত্রে ইসলাম খুব শক্তভাবে বলেছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লাইসা মিন্না মাল্লাম এরহাম সাকিরিনা ওয়া আরিফ শারফা কাবিরিনা যে অন্য জায়গায় বলছে ওয়াক্কের কাবিরিনা যে সে আমাদের দলভুক্ত নয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ছোটকে স্নেহ করে না এবং বড়কে সম্মান করে না আজকে মুসলিম হিসাবে আমাদের ইমানের দাবি হিসাবে নবী সাল্লাহ ইসলামের আনুগত্যের অংশ হিসাবে আমরা যদি বড়দেরকে সম্মান করার বিষয়টি ধরতাম তাহলে নিশ্চয় আজকে এই দশা এই দুরবস্থা হতো না বাবা মার প্রতি আনুগত্য প্রদর্শন বয়োজ্যেষ্ঠদের প্রতি আনুগত্য প্রদর্শনের ইসলামের যে আরও নির্দেশনা রয়েছে এটি রাষ্ট্রের বৃহত্তর নেতৃত্ব থেকে শুরু করে সালাতের ইমামের মসজিদে সালাতের ইমামের আনুগত্য পর্যন্ত এটি বিস্তৃত অর্থাৎ সমাজের সব ধরনের যারা নেতৃত্ব কর্তৃত্বে আছেন সব ধরনের পর্যায়ে যারা দায়িত্বে রয়েছেন বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের প্রতি আনুগত্যের হাতকে প্রসারিত করা কিন্তু আমরা সেটার বড় অভাব পাচ্ছি ফলে সমাজে সব কিছুর উন্নয়ন সাধন হলেও আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন কাঙ্ক্ষিত শান্তি ও স্বস্তি আমরা দেখতে পাচ্ছি না নবী সাল্লাহ সাল্লাম জীবনের সব ক্ষেত্রে জিনিসগুলোকে অনুসরণের জন্য আমাদেরকে বলেছেন যেমন সালাতের ক্ষেত্রে তিনি বলেছেন যে আমার পিছনে দাঁড়াবে জ্ঞানী লোকেরা তারপর অপেক্ষাকৃত কম জ্ঞানীগুণীরা এরপর অপেক্ষাকৃত আরও যারা কম জানেন এটা সালাতে দাঁড়ানোর ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এইভাবে নির্দেশনা দিয়েছেন এরপরে সালাতের ইমামাতের ক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন যোগ্যতার ভিত্তিতে জ্ঞানে যে বয়োজ্যেষ্ঠ বয়সে যে বয়োজ্যেষ্ঠ আচরণে যে অবস্থান এই সবগুলোকে শর্ত আকারে দিয়ে দিয়েছেন আব্দুর রহমান বিন সাহল এবং মাসুদ রদুল্লাহ তালানহর দুই সন্তান মহাইসা ও হো আইসা এই তিন ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এক হত্যা মামলার ব্যাপার নিয়ে যান একটি ঘটনা যেটি বোখারে মুসলিম রাহিম রাহিমহমুল্লাহ তাদের হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন আব্দুর রহমান ইবনে সাহাল রদিল্লাহ তালাহ এবং মসউদ রদিল্লাহ তালাহর দুই সন্তান মহাইসা এবং হোয়াইসা একটা হত্যার মতো জটিল একটা বিষয় নিয়ে নবী সাল্লাহ আসলামের কাছে যান তো আব্দুর রহমান ছিলেন বয়সে ছোট সে কথা বলা শুরু করলে এই হত্যা সম্পর্কিত বিচার নিয়ে নবী সাল্লাহ সাল্লামের কাছে গেলেন কথা শুরু হলো তো ঘটনাচক্রে কথাটা শুরু করেছিল আব্দুর রহমান যিনি বয়সে ছোট ছিলেন নবী সাল্লাহ সাল্লাম সাথে সাথে বললেন কাব্যির কাব্যির বড়রা কথা বলুক বড়রা কথা বলুক তুমি থামো বড়রা কথা বলুক তখন তিনি চুপ হয়ে যান এবং ওই তিনজনের বয়স্ক দুজন কথা শুরু করেন আমাদের আজকের সামাজিক জীবনে কি হচ্ছে আমরা অনেক সময় মুরব্বীরা সামাজিক বিচারাচার সামাজিক সালিশ সমাবেশে যেতেই ভয় পান কারণ তাদের কথা বলার সুযোগ নেই আবার তাদের কথা বলার আগে সেখানে তাদের সম্মান রক্ষা করে কথা বলা গুরুত্ব দেওয়া আজকে সেটা হচ্ছে না অথচ এই সমাজেই কিন্তু সেটা ছিল এক সময় আমাদের এই দেশের সমাজে আজকে যেমন আমরা বিভিন্ন ধর্মের মানুষেরা একসাথে বাস করছি আজ থেকে একশো বছর আগে দুশো বছর আগে সেই মানুষগুলোই আমরা বাস করতাম কিন্তু সেখানে আমরা বড়কে সম্মান করতে পারতাম আজকে আমরা পারি না সেখানে আমরা বড়কে দেখলে যেমন কদিন আগেই আমরা দেখেছি পথ চলতে সাইকেল চড়ে যাচ্ছে একটা ছোট ছেলে সাইকেল চড়ে যাচ্ছে মুরব্বীদের দেখলে শিক্ষককে দেখলে বড় আত্মীয় স্বজনকে দেখলে তারা নেমে সালাম বলে এরপরে আবার তারা চড়ত এই আচরণটি ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি মূল্যায়ন বৈধ অবৈধের কথা বলছি না আমি বলছি যে আমাদের সামাজিক আচরণে আমরা বড়দেরকে আমরাই ছোটবেলায় এটা করেছি যে সম্মান দেখাতে পেরেছি এটা আমাদের কালচার হিসাবে ঐতিহ্য হিসাবে যেটা দেখাতে পেরেছে আজকে আমরা কিন্তু সেটা আর পাচ্ছি না আমরা আমাদের মুরব্বীদের যে আচরণ দেখাতে পেরেছি সম্মান করতে পেরেছি পথে ঘাটে বাসায় মাহফিলে আমাদের সন্তানরা আমাদের দেখাচ্ছে না এই ব্যর্থতা কি আমাদের সন্তানদের না প্রথমত এই ব্যর্থতা আমাদের যে আমরা আমাদের সন্তানদের শিখাতে পারিনি আর আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে শিখাতে পেরেছিলেন আজকে সামাজিক মূল্যবোধ সামাজিক আচরণের মধ্যে লোকাচার হিসাবে ঐতিহ্য হিসাবে স্থানিক সংস্কৃতি হিসাবে যে শ্রদ্ধাবোধ ছিল বড়োর প্রতি আমরা সেটা হারিয়েছি হয়তো বলবেন যে আকাশ সংস্কৃতির প্রভাব আধুনিকতার ছোঁয়া আমি সেটাকে উড়িয়ে দিচ্ছি না আজকে গোটা দুনিয়া একটা গ্লোবাল ভিলেজ আমি সেটাকে উড়িয়ে দিচ্ছি না কিন্তু মূল্যবোধের এই অংশটা এতখানি হয়ে যাবে এটা মনে হয় যুক্তিসঙ্গত নয় সুপ্রিয় দর্শক শ্রোতা আরেকটি ঘটনা আপনাদের সামনে আমি বলা একান্তই প্রয়োজন মনে করছি তা হল আবদুল্লা বিন অমর রদিয়াল্লাহ তালাহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহল্লাহ তার সংকলনে উল্লেখ করেছেন যে আমি স্বপ্নে দেখি যে আমি মেসোয়াক করছি রসুল বলছেন যে আমি স্বপ্নে দেখি যে আমি মেসরাব করছি আমার কাছে দু ব্যক্তি আসলো একজন বয়স অন্যজন থেকে বড় আমি ছোট ব্যক্তিটিকে মেসোয়াকটি দিলাম তখন আমাকে বলা হলো বয়স্ক লোকটিকে মেসোয়াকটি দিন তখন আমি বয়স্ক লোকটিকে মেসোয়াকটি দিলাম একটি ছোট্ট ঘটনা যে নবী সাল্লা আসলামের জবানিতে একটা ছোট্ট ঘটনা বলা হলো আজকে আমাদের সামাজিক জীবনে আমরা কি এই নির্দেশনার আলোকে আচরণ করতে পারছি না বয়োজ্যেষ্ঠকে যে সম্মান দেওয়া বড়দেরকে যে সম্মান দেওয়া সেটা আমরা দিতে পারছি না আজকে সম্মান প্রদর্শনের মানদণ্ড আমাদের অন্য জায়গায় চলে গেছে হতে পারে সেটা সামাজিক পরিচয় হতে পারে সেটা অন্য পরিচয় যাই হোক কমপক্ষে বয়োজ্যেষ্ঠ হবার কারণে মুরব্বী হবার কারণে যে সম্মানের হকদার তিনি ছিলেন সেটি আমরা সামাজিক আচরণের মধ্যে থেকেও বিদায় দিয়েছি পাশাপাশি ইসলাম যেটা শিখিয়েছিল সেটাও আমরা হারাতে বসেছি সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমাদের পরিবার ও সমাজ ব্যবস্থাকে সুন্দর সুখময় করতে শান্তিপূর্ণ করতে বড়দের প্রতি যে শ্রদ্ধাপূর্ণ আচরণ করা দরকার সেটার জন্য আমরা করতে পারি আজকে দেখেন গোটা দুনিয়ায় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা প্রবীণরা যেন সমাজের কাছে সন্তান সন্ততির কাছে বোঝা হয়ে গেছে বোঝা হয়ে গেছে মাঝে মাঝে কিছু অবাক করা সংবাদ আমরা দেখি সেটা হলো সন্তান সন্ততি বৃদ্ধ বাবা মাকে রাস্তায় ফেলে যাচ্ছে পরিবারে যারা আছেন তারা হচ্ছেন পরিবারের সবচেয়ে শাসিত মানুষ অর্থাৎ সবাই তাদেরকে শাসন করে ওই পরিবারের ছোট বাচ্চাটা পরিবারের গৃহকর্তী ছেলে বউ বা ছেলে মেয়ে বা জামাই অর্থাৎ একটি পরিবারে যদি বাবা মা বা বয়োজ্যেষ্ঠ কেউ থাকেন বর্তমান সময়ের ব্যতিক্রম অবশ্যই আছে কিন্তু অধিকাংশ পরিবারে মুরব্বীরা হচ্ছেন ওই পরিবারের সবচেয়ে অসহায় ব্যক্তি আজকে এক অর্থে এক অর্থে আমরা বাবা মারা সন্তানদের কাছে একান্ত অসহায় কারণ তাদের যা প্রয়োজন সেটা দিতে আপনি বাধ্য কিন্তু প্রশ্ন করতে পারবেন না কি করবে কোথায় ছেলে কেন করবে এর একটি কারণ সেটা হলো অনেক কারণের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো যে আমরা আমাদের সন্তানকে শেখাতে পারিনি বাবা মার সাথে কি আচরণ করতে হবে ইসলাম যা শিখিয়েছে আমরা আমাদের সন্তানদেরকে শেখাতে পারিনি যে বয়োজ্যের সাথে কি আচরণ করতে হবে কারণ এই আমাদের সন্তানগুলো জন্মগ্রহণ করেই তো অবাধ্য হওয়া শিখে আসেনি বা শিখেনি তারা ধীরে ধীরে দেখে দেখে অবাধ্য হতে শিখেছে আমি আপনিও হয়তো অবলীলায় এই সন্তানদের সামনেই আমাদের বয়োজ্যেষ্ঠদেরকে অমান্য করি অগ্রাহ্য করি তাই তো তারা দিনে দিনে অগ্রাহ্য করা শিখছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনিও হয়তো অবলীলায় আমাদের এই কোমলমতি শিশুদের সামনে আমাদের বয়োজ্যেষ্ঠদেরকে অবজ্ঞা করি অবহেলা করি অগ্রাহ্য করি সেজন্যই হয়তো তারা দিনে দিনে এই অগ্রাহ্য করা অবহেলা করা শিখেছে এক পর্যায়ে তারা আমার আপনাকে বাবা মা হওয়া সত্ত্বেও অবজ্ঞা করতে শিখছে সুতরাং এটি একজন মুসলিমের আচরণ নয় যে সে তার বয়োজ্যেষ্ঠকে অগ্রাহ্য করবে সম্মান করবে না রসুলের সেই কথাটি যে যে বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সে আমার দলভুক্ত নয় আসুন ইমানের দাবি হিসাবে আমাদের পিতামাতা সকল বয়োজ্যেষ্ঠকে আত্মীয় অনাত্মীয় ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি মানুষ তিনি আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ তিনি আমার কাছে সদাচরণ পাওয়ার অধিকারী ইসলামের এই সুসমাপন্ন অসংখ্য উদাহরণ আছে নবী সাল্লাহ আলাইস্লামের জীবনে আছে সাহাবে আজমাইনদের জীবনে আছে আসুন আমরা তাদের সেই সুন্দর জীবনকে নিষ্কলুষ জীবনকে সামনে এনে আমাদের জীবনকে গড়তে চেষ্টা করি আমাদের সন্তানদের জীবনকে গড়ার চেষ্টা করি আমাদের সামাজিক জীবনকে সেই আদলে ঢেলে সাজাতে চেষ্টা করি তাহলে আমাদের সমাজে প্রবীণদের প্রবীণ হিতৈষী দিবস করে আলাদা অ্যাডভোকেসি আলাদা প্রচারণা চালানোর কোনো প্রয়োজন হবে না আমরা পারিবারিকভাবেই সামাজিকভাবেই আমাদের সন্তানদেরকে আমাদের ছোটদেরকে বয়কনিষ্ঠদেরকে বয়োজ্যেষ্ঠদের প্রতি বড়দের প্রতি সম্মান প্রদর্শন করতে সদাচরণ করতে অভ্যস্ত করে তুলতে পারব আল্লাহ আমাদের এই সুন্দর আচরণ শেখা তৌফিক এনাদ করুন এই প্রত্যাশা রেখেই আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ